النصيحة لولاة الأمور القيام بالأعمال التي يسندونها للموظفين ومن النصيحة لهم تنبيههم على الأخطاء والمنكرات التي تحصل في المجتمع وقد لا يعلمون عنها ولكن يكون هذا بطريقة سرية فيما بين الناس وبينهم لا النصيحة التي يجهر بها أمام الناس أو على المنابر لأن هذه الطريقة تثير الشر وتحدث العداوة بين ولاة الأمور والرعية إلى آخره الله رب العالمين جابت প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়ার নির্দেশ দান করেছেন যার নাজিলকৃত দিন হচ্ছে নসিহতের দিন উপদেশ দেওয়ার দিন কল্যাণ কামনার দিন মানুষের দরদি হিতাকাঙ্ক্ষী হওয়া খুলুসিয়াতের সাথে মানুষের কল্যাণ চাওয়া এটা হচ্ছে দিনের মূল নীতিমালা যা রব্বুল আলমীর নাজিল করেছেন সাল্লাতে সালাম নাজির হুসেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর যিনি বলেছেন একটি হাদিসে আদিন নসিহা দিন ইসলাম হচ্ছে নসিহার নাম নসিহা হচ্ছে হিতাকাঙ্ক্ষী এর অর্থ দরদি হওয়া কল্যাণকামী হওয়া নসিহা মানে হচ্ছে কল্যাণের উদ্দেশ্যে উপদেশ দেওয়া এ হচ্ছে নসিহা আজকে আমরা শেখ সালেহুল ফৌজান আহ তালা সৌদি আরবের বর্তমান সবচেয়ে বড় আলেম বলা যেতে পারে তার প্রশ্ন উত্তর তাকে যে প্রশ্নগুলি করা হয়েছে আকিল মানহাজ সম্পর্কে আর তিনি উত্তর দিয়েছেন এই কিতাব থেকে আজকে আমাদের এই মানহাজের পর্ব নম্বর হবে বারো এতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে মুসলিম শাসকদের সম্মত নসিহত কেমন করে করবেন ওদের নসিহা কি তরিকায় করবেন পদ্ধতিটা কি হবে তাদের ভুল ত্রুটি আছে প্রত্যেক মানুষের যেমন ভুল ত্রুটি থাকে তেমন মুসলিম শাসকদেরও ভুল ত্রুটি আছে কারো কম কারো বেশি কারো ছোট কারো বড় কিন্তু ভুল মুক্ত কেউ নেই যেমন সাধারণ জনগণ নেই তেমন তাদের শাসক গোষ্ঠীও ভুলের ঊর্ধ্বে নয় পাপের ঊর্ধ্বে নয় অন্যায়ের ঊর্ধ্বে নয় তো এদের কে নসিহত শরীয়ত সম্মত কেমন করে করবেন এ হচ্ছে প্রশ্ন প্রশ্ন নম্বর ষাট এই কিতাবের আসেলাতুল জাদিদা থেকে প্রশ্নকারী বলছেন কেফাতা কোন মনাসাহাতুসার এই আতুল ওলাতিল অমুর শরীয়ত সম্মত নসিহত বা উপদেশ বা কল্যাণ কামনা কি নিয়মে হবে লে ওলাতিল অমর শাসক গোষ্ঠীর জন্য শাসকদের জন্য নেতাদের জন্য সে শাসক বড় শাসক হোক অথবা তার সহযোগী যারা বিভিন্ন পদে রয়েছে তাদের ক্ষেত্রে হোক তাদের সংশোধনের জন্য সম্মত তরিকা কি জবাবে আল্লামা শেখ সালেউল ফাউজান হাফিজ আল্লাহ তালা বলছেন মোনাসাহাত ওলাতিল ওমরে তাকুন বে ওমর মিনহা বিসালাহ ইস্তেকামা বলছে যে শাসকদের মোনাসাহা মানে নসিহত হবে কয়েকটি বিষয়ের মাধ্যমে তার মধ্যে প্রথম হচ্ছে আদুয়া লহম বিসালাহ আল ইস্তেকামা তাদের জন্য দোয়া করা যে আল্লাহ তাদেরকে নেক করুন সালাহ মানে নেক হওয়া এখান থেকে সলেহ নেক মানুষকে কি বলা হয় সলেহ নবী আউ্লাদিন সলেহীন নেক সন্তান যদি মাতা পিতার জন্য দোয়া করিয়ে দৌলাহু তো মুসলিম শাসকদের জন্য নেক হওয়ার দোয়া করা যে আল্লাহ মুসলিম শাসকদেরকে নেক বানিয়ে দাও সৎ বানিয়ে দাও অল ইস্তিকামা এবং তাদেরকে দিনের ওপর অটলতা দান করো ইস্তিকামা মানে সোজা ইন্দিন কালো রব্বন আল্লাহ কামু জি হ্যাঁ নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ অতপর তারা সোজা চলল সঠিক পথে কায়েম থাকলো প্রতিষ্ঠিত থাকলো তো দোয়া করতে হবে তাহলে যে আল্লাহ তাদেরকে নেক বানিয়ে দাও এবং তাদের কে দিনের ওপর অটলতা দান করো এই দোয়া কেন করবেন বলছেন শেখ সালে ফজাল্লি আন্না সন্না কারণ সন্ন্যত হচ্ছে হাদিস দ্বারা প্রমাণিত সন্ন্যত হচ্ছে যে আদুয়াউলে ওলাতে অমরুল মুসলিমের মুসলিম শাসকদের জন্য দোয়া করা মুসলিম শাসকদের ইসলার জন্য সংশোধনের জন্য তাদের নেক হওয়ার জন্য দোয়া করা এটি হচ্ছে সন্ন্যত এই সন্ন্যতের দলিলগুলি ইনশা আল্লাহ তালা শেখ সাল ফৌজানের উত্তরটা শেষ করে নি তারপরে দলিলগুলি পেশ করব যা ভাষ্যকার উল্লেখ করেছেন কারণ এখন দলিলগুলিতে যদি ঢুকে যায় তাহলে শেখ সোহাল ফৌজানের কথাগুলি এখানে খাপ ছাড়া হয়ে যাবে তো ওনার কথাগুলি শেষ করিনি তারপরে ইনশাআল্লাহ তালা দলিলগুলি উল্লেখ করব ওয়ালা বলছেন শেখ সোহাল ফৌজান যে বিশেষ করে যেই সময়গুলিতে দোয়া কবুল হয় হাদিস দ্বারা প্রমাণিত বিভিন্ন সময়গুলিতে দোয়া কবুল হয় ওই সময় দোয়া করতে হবে যে আল্লাহ আমাদের শাসকদেরকে বা মুসলিম শাসকদেরকে বিশ্বের নেক বানিয়ে দাও জি এই জন্য দেখেন জুমা মসজিদে জুমার খুদবাতে খেয়াল করবেন আপনারা দ্বিতীয় খুদবার শেষ দিকে যে দোয়াগুলি করা হয় তার মধ্যে একটি দোয়া সবসময় যে কোনো খতিব থেকে শুনবেন সৌদি আরবে আল্লাহ আসলে আইমাতানা বা উমুরে না যদি এতদিন খেয়াল না করে থাকেন তো এরপরে খেয়াল করুন আল্লাহ তুমি আসলে ইসলাহ করে দাও বা নেক বানিয়ে দাও আইম্মাতানা আমাদের শাসকদেরকে বা আমাদের ইমামদেরকে নেতাদেরকে ইমামের বহু বচন আইম্মা আমাদের নেতাদেরকে ওলা ওলাত অমরেনা এবং আমাদের শাসকদেরকে তাদেরকে কি করে দাও আসলে তাদের ইসলাহ করো তাদের নেক বানিয়ে দাও হ্যাঁ তাদেরকে সলাহ নেক জীবন দান করো সময়ের দিক থেকে খেয়াল রাখতো কোন সময়গুলিতে দোয়া করে যেমন আপনি আপনার জন্য ভালো সময়গুলির খেয়াল রাখেন যে এই সময়গুলিতে দোয়া কবুল হয়তো আমি দোয়া করব যেটা এখন বলার সময় নেই এর জন্য আর একটা বিষয় আমাদের আলোচনা আছে পাবেন ইনশাআল্লাহ তালা অথবা আরো কোরআন হাদিসে যারা আলেম আছে তাদের আলোচনায় পাবেন কোন কোন সময়গুলিতে দোয়া কবুল হয় আপনাকে একজন মুসলিম হিসাবে জানতে হবে যেহেতু আপনার প্রয়োজন সবসময় দোয়া এবং বিশেষ বিশেষ বেশ কিছু স্থানও আছে সেই স্থানগুলিতে দোয়া কবুল হয় যেমন কিছু মুহূর্ত সময় আছে ওই সময়গুলিতে বেশি দোয়া কবুল হয় তেমনই কিছু স্থান আছে যেগুলিতে দোয়া বেশি কবুল হয় অফিল আমকে না এবং ওই জায়গাগুলিতে দোয়া করতে হবে আল্লাহা যেই জায়গাগুলিতে দোয়া কবুলের আশা করা যেতে পারে দোয়া কবুলের জায়গা জানা আছে আরাফাতে আজানে কাবাতের মাঝখানে ওটাও সময় সফর অবস্থায় দোয়া কবুল হয় ঠিক সফরে যখন আছেন যেটা জায়গার মধ্যে সাফা মারবার উপরে দোয়া কবুল হয় সাফা মারবার উপরে এই জন্য তো সাফা তার মারবাতে দোয়া আছে সাফা এবং মারবা পাহাড়ের উপরে দোয়া কবুল হয় তারপরে দোয়া কবুল হাই জামরাতে পাথর মেরে দুই জামরাতে জি হ্যাঁ দোয়া কবুল হাই ইমাম আহমদ রাহেমাহুল্লার উক্তি আছে শাসকদের ক্ষেত্রে দোয়া করার ব্যাপারে বলছেন লৌকান আলানা দাওয়াত মুস্তাজাব তিনি বলতেন যে আমার দোয়া যদি কবুল হইতো এটা নিশ্চিত জানতাম কার যে কখন দোয়া কবুল হয় এটা তো জানা নাই না জানা আছে কেউ বলতে পারবে না যে আমার দোয়া সবসময় কবুল হবে কেউ যতই নেক লোক হন হ্যাঁ আমার সব দোয়া কবুল হবে এটা কারো পক্ষে বলা সম্ভব না একমাত্র রসুল্লাহ সাল্লাহ যার কাছে ওহি হয় সেটা আলাদা কথা কিন্তু আর তারপরে নবী সাল্লাহ সাল্লাম তো দোয়া করেছিলেন একবার তিনটি তো দুটা কবুল হয়েছিল একটা হয়নি তাই না তো কথা ওতে হিকমত আছে ওতে রহস্য আছে যেটা হয়নি কিন্তু ওখানে নবী সাল্লাহ মানে এই নয় যে নবী সাল্লামের দোয়া কবুল হয়নি দোয়া কবুল হয় কিন্তু যেই দোয়াটি আল্লাহ না কবুল করাতেই কল্যাণ আছে সেটাই করেছেন আল্লাহ রবুল কিন্তু বাকি অন্যদের ক্ষেত্রে কে যে মোস্তাজাবুদ দাওয়া মানে কার দোয়া কবুল হয় এরকম লোকের সংখ্যা একেবারে একেবারে কম জি একটা যুগ ছিল হয়তো সাহাবাইকে রাম তাবেইন তাবা তাবেন সালাফদের যুগে অনেক মোস্তা মোস্তাজাব দাওয়া দোয়া করলে দেখা যেত সাথে সাথে কবুল হয়ে যেত এরকম লোকের সংখ্যা অনেক বেশি ছিল সালাফদের যুগে কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা কমতে কমতে এমন কমেছে যে আজকাল এরকম লোকের খোঁজ পাওয়াই মুশকিল খোঁজ পাওয়াই মুশকিল আল্লাহ রিয়াজে একজন বড় শেখ আছেন অনেক শেখ হাজার হাজার শেখ আছেন কিন্তু আমি কারো কথা বললাম একজন দুই চোখের অন্ধ সুহানুল্লাহ ওনার সম্পর্কে ওনার যারা ঘনিষ্ঠ ছাত্র তারা বড় বড় শেখ অনেকে আছেন তাদের কাছ থেকে শোনা যে ওনার দোয়া কবুল হয়ে যায় ওনার দোয়া কবুল হয় জীবনেও দেন বাইরে খান না খান না কোনো নেতার বাড়িতে কোথাও খান না তিনি সন্দেহ থেকে ঊর্ধ্বে তাকুয়ার উর্ধে হচ্ছে সন্দেহ থেকে ঊর্ধ্বে তাকুয়া হচ্ছে হারাম নাজাজ থেকে বেঁচে থাকা আর সন্দেহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে ওয়ারা জি তো এটা জরুরি তহিদের সাথে সন্ন্যার সাথে দোয়া কবুলের জন্য তাকুয়া জরুরি তাকুয়ার সাথে সাথে জহত হ্যাঁ দুনিয়া বিমুখতা আখেরাত মুখী হওয়া আর দুনিয়ার লোভ লালসা একেবারে না থাকা দুনিয়াকে তুচ্ছ মনে করা এরকম লোক পাবেন কোথায় মুশকিল যার ফলে দোয়া কবুল হয় অধিকাংশ ক্ষেত্রে এরকম লোক পাওয়া মুশকিল এরকম গুণগুলি পাওয়া যেহেতু মুশকিল সুতরাং দোয়া কবুল হওয়া লোক যে সব দোয়া কবুল হয় বা অধিকাংশ দোয়া কবুল হয় এরকম লোক পাওয়া বর্তমান যুগে বড়ই মুশকিল আল্লাহ আকবর তো ইমাম আহমদ রাহমাউল্লাহ অথচ এই পর্যায়ের লোক ছিলেন হ্যাঁ এই মর্যাদার লোক ছিলেন তারপরও তিনি বলছেন তাওয়াজর সাথে নমনীয়তার সাথে যে আমার দোয়া যদি কবুল হইত তাহলে লাদা প্রথম দোয়া করতাম কার জন্য নিজের জন্য না কার জন্য লাদাউ লাদাউ না বেহালি সুলতানে তাহলে দোয়া করতাম সুলতানের জন্য মানে শাসকের জন্য শাসকের জন্য যারা দেশের কর্তা হ্যাঁ মাথা নেতা তাদের জন্য দোয়া করতাম কেন এই কথা বলেছেন কারণ আমার যদি দোয়া করল হয় আমার নিজের স্বার্থে তো আমার লাভ হইল শুধু আমার লাভ হইল ঠিক না আমার জন্য কেউ দোয়া করে অথবা আমি যদি নিজের জন্য দোয়া করি তাহলে আমার লাভ হইল আর সেই দোয়া যদি কবল হয় কিন্তু যদি শাসকের জন্য দোয়া করা যায় আর শাসক যদি নেক আল্লাহওয়ালা হয়ে যায় তো গোটা দেশের জনগণ নরনারী সব ভালো হয়ে যাবে তাই না দেশে ভালো কাজ হবে মন্দ কাজ কমে আসবে হবে না খোলাখুলি মোটেই হবে না মন্দ কাজ হইলে লুকিয়ে তারপরে ভয়ে ঠিক না লুকিয়েও যারা অপরাধ করবে তারাও ভয়ে ভেত থাকবে হ্যাঁ যে জানতে বললে খবর আছে হ্যাঁ কারণ অপরাধীর এই দেশে কোনো স্থান নেই কিন্তু এইরকম চরিত্র তৈরি হইলে তো হ্যাঁ এইরকম আল্লাহর ভয় ভীতি শাসকদের মধ্যে পয়দা হইলে তো বলছেন শেখ সরে ফজান ফি সালাহি সুলতান সালাহ মুস্তফা কারণ শাসক যদি নেক হয়ে যায় তাহলে সমাজ নেক হয়ে যাবে সমাজ বাধ্য যেমন শাসক আর শাসকের অর্ডার কারণ কাছে প্রশাসন আছে সমাজ বিরোধী যারা কাজ করছে বা ইসলাম বিরোধী যারা কাজ করছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে সক্ষম সরকার কিন্তু আমি সক্ষম নই চোখের সামনে অপরাধী বেনামাজি কে দেখছি কিছুই বলতে পারছি না চোখের সামনে সিরকারীকে দেখছি কিছুই বলতে পারছি চোখের সামনে বেদাত করছে কিছুই বলতে পারছি না কারণ প্রশাসন নেই আমার হাতে কথা ঠিক কিনা অফি সুলতানে মুস্তামা আর যদি শাসক বিগড়ে যায় শাসক যদি বাঁকা হয়ে যায় শাসক যদি খারাপ হয়ে যায় তাহলে সমাজ খারাপ হয়ে যাবে আজকে বর্তমান অবস্থা হচ্ছে এই এমনিতে সমাজ খারাপ হয়নি কারণ সমাজের জন্য যেমন কোরআন লাগবে তেমন সুলতান লাগবে এই দুটো শক্তি ছাড়া কোন জাতির ইমান হ্যাঁ, এবং আমলের উন্নতি হবে না যে কোনো মুসলিম জাতির সেখানে কোরআন লাগবে অর্থাৎ কোরআনে কারিমের প্রতি ইমান এবং তার প্রতি আমলে আগ্রহী হওয়া এতে অনেক লোক ভালো হয়ে যাবে এখনো কিছু ভালো মানুষ আছে এরা কিন্তু প্রশাসনের ভয়ে নয় কার ভয় আল্লাহর ভয় কোরআনী বিধান নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করে যার ফলে এরা ভালো মানুষ এদের সংখ্যা খুবই কম কথা ঠিক কিনা তো অনেক লোক কোরআন দিয়ে ঠিক হয়ে গেল অনেক লোক কোরআন দিয়ে ভালো মানুষ হয়ে গেল কিন্তু কিছু লোক আছে হ্যাঁ যাদের পাপ করতেই ভালো লাগে যাদের নেকির কাজ করতে ভালো কাজ করতে কষ্ট লাগে এদের জন্য কোরআনের ওহি দিয়ে কাজ হবে না এদের জন্য সুলতানের হ্যাঁ শক্তি লাগবে কোরআন শক্তি কাজ করছে না ওখানে সেখানে কি লাগবে সুলতানের শক্তি লাগবে এক একদিকে সুলতান আর একদিকে কোরআন দুটো যদি থাকে এক হাতে কোরআন হ্যাঁ আর আর একদিকে হচ্ছে হ্যাঁ প্রশাসনের ক্ষমতা এই দুটোর প্রয়োগ যদি হয় তো যে কোনো জাতি সোজা হতে বাধ্য যে কোনো জাতি সোজা হতে বাধ্য হয় আল্লাহর ভয়ে হবে পরকালে চিনতে হবে কোরআনে খেরিমের বাস্তবায়ন করে জান্নাতের আশাই হবে জাহান নাম থেকে বাঁচার জন্য ভালো হয়ে যাবে আর না হইলে হ্যাঁ জি হ্যাঁ শাস্তির ভয়ে দুনিয়ার শাস্তি প্রশাসনের ভয়ে হবে ধীরে ধীরে প্রথম হয়তো প্রশাসনের ভয় হয়েছে তারপরে ধীরে ধীরে যখন ভালো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যাবে পাপ ছাড়তে অভ্যস্ত হয়ে যাবে তখন হয়তো নেকির কাজ করতে ভালো লাগবে এটা অনেকের ক্ষেত্রে হয় অনেক হয়তো দেখা দেখি করছে প্রথম আল্লাহর ভয় অত ছিল না কিন্তু ধীরে ধীরে কি হয়ে যায় হ্যাঁ ভালো কাজ করতে করতে তখন হেদায়তের দিকে আগ্রহী হয়ে যায় তো এক নম্বর ছিল শাসকের জন্য কি করা দোয়া করা এটা হচ্ছে নসিহতের প্রথম পদক্ষেপ বা প্রথম তরিকা দ্বিতীয় তরিকা হচ্ছে অমিনা নাসিহাতিল ওলাতিল অমুর শাসকদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া বা নাসিহাত অন্তর্ভুক্ত হচ্ছে আল কেয়াম বিল আমালিল সে সমস্ত কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করা সে সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করা যেগুলি দেশের কর্মচারীদেরকে আমলাদেরকে হ্যাঁ যারা বিভিন্ন দায়িত্বে রয়েছে সরকারি বিভিন্ন দফতরের তারা সেসব দায়িত্বগুলি সুন্দরভাবে পালন করবে এটা হচ্ছে সরকারের জন্য বা মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়া কল্যাণকামী হওয়া নাসিহা করা যা আপনি ভালাই চান একা একজন মুসলিম শাসক কি করেই বা দেশকে ভালো করতে পারবে যদি তার ডানে বামে সব অসৎ পার্টি থাকে হ্যাঁ সব চরিত্রহীন থাকে সব দুর্নীতিবাজ থাকে সব থাকে ঘুষখোর সব থাকে এমন যে দায়িত্বহীন হ্যাঁ যাদের দায়িত্ব বলে কোনো চেতনা নেই আর ভয়ও নেই যে আল্লাহর কাছে জবাব দিতে হবে অথবা শাসকের কাছে জবাব দিতে হবে হয়তো একা শাসক পেরে উঠতে পারছে না ওদেরকে চাপ সৃষ্টি করতে পারছে না কারণ কাকের উপর চাপ দিবে সবাই একই রকম আপনাকে আমাকেও যদি কোন একটা জায়গায় দায়িত্বে বসিয়ে দেওয়া হয় আর ডানে বামে যতগুলি সবগুলি দুনিয়াদার সবগুলি শুধু খেতে চায় লুটপাট করতে চায় তাহলে যতে অলি উল্লাহ হন একা কিছুই করতে পারবেন না আপনি একটা পুতুলের মতো হ্যাঁ এটা পুতুলকে চারে বসিয়ে দেওয়া হয়েছে এরকম অবস্থা যার ফলে মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার অন্তর্ভুক্ত হচ্ছে যতগুলি কর্মকর্তা রয়েছে হ্যাঁ আর সরকারি যে কোনো দপ্তরের কর্মকর্তা হোক বিচার বিভাগ হোক অথবা আপনার আপনার যেটাকে বলা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোক আর পররাষ্ট্র মন্ত্রণালয় হোক আর আপনার মানে সাধারণ চাকরিজীবী হোক যেখানে লাগা আছে কারণ এই সবগুলি কাজ দেশের কল্যাণের জন্য হচ্ছে সবগুলি কাজ দেশের উন্নয়নের জন্য হচ্ছে সবাই যদি নিজ নিজ দায়িত্ব ঠিকভাবে পালন করে তাহলে দেশটা উন্নতি করতে পারবে যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত কাফের হইল কাফের দেশ হইল যেসব দেশে ঘুষ নেই সেসব দেশ উন্নত দেশ দুনিয়ার ক্ষেত্রে উন্নত জি কাফের হইল আর যে দেশে যত বেশি ঘুষখড়ি আছে যত বেশি দুর্নীতি আছে সেসব দেশ তত হ্যাঁ, অবনতিতে সেসব দেশের অবস্থা তত বেশি খারাপ জি তো প্রত্যেকে আপন আপন জায়গায় থেকে যদি ভালোভাবে নিজের ডিউটিটা পালন করে হ্যাঁ খেয়ানত না করে আমানত রক্ষা করে তাহলে মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হইল জি তৃতীয় কাজ অমিনা নসিহাতিল্লাহ মুসলিম শাসকের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার তৃতীয় পদক্ষেপ হচ্ছে তম্বি হুম আলাল আখতায় মুনকারাত মুসলিম শাসকদেরকে হ্যাঁ, সতর্ক করা বা জানিয়ে দেওয়া সেসব ভুল সম্পর্কে এবং ইসলাম বিরোধী কাজ সম্পর্কে তাহসুল ফিল যা মুসলিম সমাজে ঘটছে মুসলিম সমাজে অনেক অন্যায় কাজ হচ্ছে অপরাধের কাজ হচ্ছে কিন্তু মুসলিম শাসকের কাছে ওই সব খবরই পৌঁছে না বিভিন্ন দপ্তরে ঘুষ খাচ্ছে নেতা জানেই না জানতেই পারে না তাই না এই খবরগুলো যদি ওই দফতরগুলি থেকে জানিয়ে দেওয়া হয় তাহলে যতই বড় হ্যাঁ সেই ডিপার্টমেন্টের হয়তো হেড ঘুষ খাচ্ছে ওখান থেকে যদি তার উপরে জানে প্রত্যেকের ওপরে কিন্তু একজন দায়িত্বশীল আছে ওপর মহলে যদি জানিয়ে দেওয়া হয় তাহলে দুর্নীতি দূর হবে কিনা ঘুষ মুক্ত হবে কিনা হবে ঘুষখোর বড় বড় অফিসাররা যদি দু এক দু চারটা অ্যারেস্ট হয় আর সেগুলি প্রচার মাধ্যমে চলে আসে যে এই বড় বড় অফিসার অমুক দফতরের ঘুষ খাওয়ার জন্য অ্যারেস্ট হয়েছে আর তার এতদিনের সাজা হয়েছে তাহলে বাকি যেগুলি ঘুষ সেগুলি সতর্ক সাবধান হবে না হবে না আল্লাহর ভয় যদি নাও থাকে তো মান সম্মান চলে যাবে এর ভয় তো অবশ্যই আছে হ্যাঁ মান ইজ্জত রক্ষা করতে হবে আর চাকরি রক্ষা করতে হবে অমুকের চাকরি চলে গেছে হ্যাঁ চাকরি রক্ষা করতে হবে হ্যাঁ এইসব তো ভয় অবশ্যই আছে বলছে আনহা অনেক এই বিষয়গুলি সম্পর্কে জানেও না মুসলিম সরকার জানেও না এইসব বিষয় সম্পর্কে জি তো জানাইতে হবে কোথাও ব্যবচার হচ্ছে কোথাও মদের কেনা বেচা হচ্ছে কোথাও সমকামিতা হচ্ছে হ্যাঁ কোথাও আর অন্য ধরনের অপরাধ হচ্ছে যে কোনো রকমের অপরাধ হোক না অত অপরাধের শেষ নেই তো এত অপরাধ রয়েছে মুসলিম সমাজে বা মুসলিম দেশগুলিতে ছড়িয়ে আছে এগুলি জানিয়ে দিতে হবে ফিমা তবে এই যে আপনার অপরাধগুলি সম্পর্কে মুসলিম শাসককে জানাইতে হবে এটা কি আপনি কোনো স্টেজে উঠে লেকচারে উঠে আর লোকজনের সামনে সেটা জুমার খুদবাই হোক অথবা ঈদের খুদবাই হোক অথবা কোনো একটা আমাদের দেশে যেমন মাহফিল হচ্ছে উঠলেন আর দেশে অমক অমক গ্রামে এই হচ্ছে অমক অমুক অফিসার এই করছে নাম ধরে ধরে এইভাবে করবেন নাকি মুসলিম শাসককে আপনি গোপনে জানাবেন হ্যাঁ গোপনে জানাইতে হবে গোপনে জানাইতে হবে কারণ এই অপরাধগুলি সম্পর্কে যদি খোলাখুলি বলা হয় তাহলে অনেক অপরাধী আছে অনেকগুলি ক্ষতির দিক আছে তার মধ্যে একটা ক্ষতির দিক অনেকে কিন্তু জানেন না যে এই জায়গাগুলিতে এই অন্যায় কাজের সুযোগ আছে আর ওরা হচ্ছে ওই রকম অপরাধী ওরা জেনে নিল তাহলে যে অমুক অমুক জায়গায় মদ পাওয়া যায় অমুক জায়গাতে হ্যাঁ নারী ব্যবসা দেহ ব্যবসা চলে হ্যাঁ অমুক জায়গায় নজবিল্লা সমকামিতা চলে তাই না অমুক হোটেলে এই হয় আহ তাহলে খারাপ লোকগুলি তো ওখানে সুযোগ নেবে তাহলে যদি সংশোধন না হয় সুতরাং এসব খবরগুলি যে মুসলিম শাসকের কাছে পৌঁছাতে হবে সেটা গোপনে পৌঁছাতে হবে এমন নসিহত নয় যে হ্যাঁ, মানুষের সামনে হ্যাঁ, লোকজনের মাঝে একবারে প্রকাশ্যে বর্ণনা করে দিলেন হ্যাঁ, আলাল মানাবের অথবা মেম্বারে চড়ে হ্যাঁ স্টেজে চড়ে বক্তব্যে মাইকিং করে না না না এইসব না এতে কি হবে লেয়ান্না হাজ এ তারিকা তো উসারা এতে হবে কি অন্যায়গুলি ছড়িয়ে পড়বে অন্যায় অপরাধ ছড়িয়ে পড়বে আর তারপরে এগুলির যদি দেখা যায় হয়তো যে ব্যক্তি এভাবে করতে যাচ্ছে ওর বিরুদ্ধে শত্রুতা জন্মিব অনেকের ওকে মেরে দেওয়ার চেষ্টা করবে যে তুই এসব করছিস তোকে শেষ করে দেবো ঠিক না এটা একটা দিক আরো দিক আছে সেগুলি হচ্ছে যে অনেক সময় সরকার দোষ হবে যে এত অপরাধ হচ্ছে তার মানে সরকার খুব খারাপ হয়ে গেছে হ্যাঁ এতে হবে কি একটা বিদ্বেষ শত্রুতা যারা শুনবে সবাই তো একই স্তরের লোক না এদের অন্তরে বিদ্বেষ শত্রুতা জন্মবে যার ফলে অতাহদসুল আদা অত বেনা ওলাতিল অমরে ওয়ার রাইয়া এর মাধ্যমে শত্রুতা দুশ্মনী সৃষ্টি হবে শাসকদের মাঝে আর দেশবাসীর মাঝে তারপরে শেখ সাহেব বলছে লাইসাতিন আন্নাল ইনসান ফি উমর আলা মিম্বারি আও আলা কুরসিন আমাম আন-নাস ছিল জনগণের ভুল বা মুসলিম সমাজে যেসব অন্যায় কাজগুলি হচ্ছে এগুলি সম্পর্কে শাসককে জানানো শাসক মানে জরুরি না যে আপনাকে রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছাইতে হবে আপনাকে প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাইতে হবে আপনি দেখছেন যে এমন কোন কর্মকর্তা আছে যে যারা অপরাধ করছে তাদের ওপরে কেউ ওপর মহলে কেউ আছে তার কাছে পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ আপনি যতদূর পর্যন্ত পৌঁছাতে পারছেন ততদূর পর্যন্ত পৌঁছে দিলে আপনার দায়িত্ব শেষ প্রত্যেকের কিন্তু একটা স্টেজ আছে তাই না স্তর আছে আমরা এতদূর পর্যন্ত পৌঁছিতে পারবো তার উপরে পৌঁছিতে পারবো না তারপরে যাদের পর্যন্ত আমরা পৌঁছিতে পারবো তারা কিন্তু আরো অনেক উপর পর্যন্ত পৌঁছিতে পারবে হ্যাঁ কথা ঠিক না তারপরে যার কাছে ওরা পৌঁছালো তারা হয়তো ওপর পর্যন্ত একবার ওপর মহল পর্যন্ত পৌঁছিতে পারে আছে না নেই সব জায়গায় আছে সব দেশে আছে এরকম তো এটাই যথেষ্ট জরুরি নয় এই গুলি যারা জঙ্গি মনোভাব রাখে আজকাল ওরাই কথা বলে আজকাল কোথায় আজকাল এত সিকিউরিটি এত পাড়া কোথায় সব কথা পৌঁছাইতে পারবো আমরা তো পৌঁছাইতে পারবো না সুতরাং সরকার বিরোধী কথা বলে মানুষের রক্ত গরম করে দিয়ে মনে করে যে খুব দেশের কল্যাণ করলাম হ্যাঁ খুব জাতির কল্যাণ করলাম না আরো আরো শত্রুতা পয়দা হইল আর আপনাকেও চিহ্নিত করে ফেললো আপনাকেও চিহ্নিত করে ফেললো শাসকরা কেন ওরা ওদের মতো তো জুল অত্যাচার আছে হ্যাঁ, তারপরে তখন আপনাদের মতো যত লোক আছে ওদের পেছনে রয়ে গেল যে এদেরকে ধর হ্যাঁ দেখ কোথায় আছে হ্যাঁ এই হলো অবস্থাটা আর কি নাসিহার অন্তর্ভুক্ত এটা নয় যে মানুষ শাসকদের ভুল ত্রুটি সম্পর্কে কথা বলবে মেম্বারে চড়ে জনগণের ভুল ত্রুটির কথা এতক্ষণ হলো এখন শাসকদের ভুল ত্রুটি শাসকদের অনেক ভুল ত্রুটি আছে এখন এই ভুল ত্রুটিগুলি স্টেজে চড়ে বলবো হ্যাঁ এখানে এসে আপনাদের সামনে বলবো এটা ইসলামিক তরিকা নয় আও আলা কুরসিন আমার নাস চারে বসে গেছে স্টেজে বসে গেছে মেম্বারে দাঁড়িয়ে গেছে আর বলছে হ্যাঁ এতে লাভ হবে না ওয়াইনামে বুরাই আছে অন্যায় আছে আরো অন্যায়কে বৃদ্ধি করবে যতটা অন্যায় আছে আর অন্যায়কে কি করবে বৃদ্ধি করবে কিছু ভালো মানুষ ছিল যে ভালো মানুষগুলিকে তখন কোণঠাসা করা হবে হ্যাঁ সেগুলিকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে সেগুলির পিছনে লেগে যাবে যেখানে সেখানে এমন করে দেবে দেখেন এই এর কারণে অনেক লোকেরা আজকাল যে বর্তমান পরিস্থিতি অনেক লোকেরা দাঁড়িয়ে রাখতে চায় কিন্তু একদিকে ইমান দুর্বল রাখবো কি রাখবো না আর একদিকে দাঁড়িয়ে রাখলে বিভিন্ন জায়গায় হয়রানির যে আশঙ্কা যার ফলে না ভাই ওসব ঝামেলে যাব না ওইসব ঝামেলে যাব না যা পিছনে কারণ কি কারণ হচ্ছে এক শ্রেণীর জঙ্গিরা জঙ্গিরে যে দাড়ি রাখলে তো জঙ্গি বলবে হ্যাঁ কার দাড়ি দেখে দেখে তো ধরছে এক শ্রেণীর এইরকম জঙ্গিদের কারণে এই অবস্থা তৈরি হয়েছে আও আও তাহলে সরকারের কাছে বা মুসলিম শাসকের কাছে আপনি আপনার নসিহার কথা আপনার উপদেশের কথা কেমন করে পৌঁছাবেন বলছেন যে আপনার নাসিহা বা উপদেশ পৌঁছাবেন শাকসিয়ান ব্যক্তিগতভাবে পৌঁছানো এটা ফার্জে কে ফায়না ফার্জে আইন অন্যায়ের প্রতিবাদ করতে হবে এটা ফার্জে কে ফায়না ফার্জে আইন এটা বুঝতে হবে এই কথাগুলি বোঝার জন্য ফরজ হচ্ছে দুই রকম একটা হচ্ছে ফার্জে আইন মানে প্রত্যেকের ফরজ আর একটা হচ্ছে ফার্জে কেফায়া মানে কিছু লোকের একজন দুজন করলেই কাজ হয়ে গেল তাই না মুসলিম জাতির বা দেশবাসীর কিছু লোকের এই কাজটা দায়িত্ব পালন করলেই কাজ হয়ে গেল না হলো না ফরজে ফায় এখন এই কাজটি অন্যায়ের প্রতিবাদ করতে হবে ফার্জে আইন না ফার্জে ফায়া ফার্জে আইন নয় কার উপরে ফরজ হবে যখন দেখছে আমার ছাড়ার কোনো বিকল্প নেই তখন ওর উপরে ফরজ হবে আর যখন দেখা যাচ্ছে যে আমরা এতগুলি লোক আছি আর এর মধ্যে একজন একটা অন্যায় কাজ করলো এর মধ্যে এই অন্যায়ের প্রতিবাদ একজন করলে যথেষ্ট এর মধ্যে দেখেন সবচাইতে ছোট জন আছে এখানে আর সবচাইতে বড় জন আছে হ্যাঁ অনেক সময় আবেগিয়ে আমি প্রতিবাদ করবো কেন করব না না বড় যখন আছে তার দ্বারা যদি এর প্রতিবাদটা হয় বা সংশোধনের চেষ্টা করা হয় তাহলে সেটা হয়তো বেশি ফলপ্রসূ হবে সেটা বেশি উপকারী হবে তার কথা কার্যকরী হবে কিন্তু ছোটর কথা শুনলে অহংকারী হয়ে যাবে হয়তো অহংকারী হয়ে যাবে বড় কথা শুনলে মাথাটা ঝকিয়ে নেবে যে কথা বল আসলে ভুল করছি তো এই ক্ষেত্রে এটা তো কয়েকজন লোকের কথা আমি উদাহরণ দিচ্ছি চিন্তা করেন একটা দেশে তাহলে অনেক বড় বড়রা আছে তার আমাদের চাইতে বেশি জানছে যে এই অন্যায় অপরাধগুলি মুসলিম দেশে হচ্ছে না জানছে না জানছে কতটা অন্য অপরাধ হচ্ছে তারা আমাদের চাইতে বেশি জানছে যখন আমাদের চাইতে বেশি জানছে তাদের দায়িত্ব বেশি না আপনাদের মতো আম জনগণের দায়িত্ব বেশি তাদের দায়িত্ব বেশি বড় বড় আলেমরা দেশে রয়েছে বড় বড় পুঁজিপতি রয়েছে এবং নেক্সট সেই লোকগুলো ভালো মানুষ তারা তাদের যোগাযোগ আছে ওপর মহলে তাদের কথার মূল্য অনেক বেশি আছে তাদের পয়সার কারণে অথবা তাদের বিদ্যার কারণে তাদের প্রভাবের কারণে সুতরাং তারা যদি এই কাজটা করে দেয় তো ফার্জে কেফা আপনাদের পক্ষ থেকে আদায় হয়ে গেল জরুরি নয় যে আপনাকে বলতে হবে এই কথা আমাকে বলতে হবে অথবা সবাইকে বলতে হবে না ফার্জে আইন তো না এই কথাগুলি একটু ঠান্ডা মেজাজে বুঝলে বুঝতে পারবেন আচ্ছা কেউ যদি আদায় না করে তাহলে তখন সবাই গোনাগার তখন সবাই গোনাগার বোঝা গেছে এই ক্ষেত্রে বড়রা বেশি জিজ্ঞাসিত হবে না ছোটরা জিজ্ঞাসিত হবে বড়দেরকে যার যত বেশি আল্লাহ শক্তি ক্ষমতা দিয়েছেন যত যাকে বড় করেছেন তার ওপর তত বড় ফরজ করেছেন সুতরাং তাদেরকে আগে জিজ্ঞাসা করল রবুল আলম যে তোমরা এত বড় বড় দেশে আলেম ছিলে তোমরা দেশে এত বড় বড় পুঁজিপতি ছিলে তো তোমরা দেশে এত বড় বড় পদে ছিলে তোমরা এই অপরাধগুলি সম্পর্কে ওপর মহলকে কেন জানাও নাই সংশোধনে কেন চেষ্টা করনি তো বলছেন যে সরাসরি যোগাযোগ করবে অনেকে আছে সরাসরি যোগাযোগ করতে পারবে জি অথবা আও কিতাবিয়া লিখিত ভাবে লিখিত হবে আজকাল লিখিত ভাবে পার্সোনাল দেখেন ওদেরকে মেসেজ দেওয়া যেতে পারে অনেক ব্যবস্থা আজকাল আছে জি হ্যাঁ আও আন্তরিকে বাজিলিম অথবা নিজে হয়তো সরাসরি লিখতেও পারলেন না বলতেও পারলেন না কিন্তু কিছু এমন লোকের আছে যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে তো এই যাদের যোগাযোগ ওপর মহলের সাথে আছে তাদের কাছে কথাগুলি পৌঁছে দেবেন যে দেখেন দেশে এই সব অন্যায় অপরাধগুলি হচ্ছে এগুলি সম্পর্কে আমরা তো পৌঁছাতে পারছি না এই কথাগুলি আপনার ওপর মহলে পৌঁছে দিবেন আপনাদের কাছে পৌঁছে দিলাম আর আমাদের দায়িত্ব আমরা পালন করলাম আপনারা এখন আপনাদের দায়িত্ব পালন করবেন যথেষ্ট নয় জি অবশ্যই এবং আপনার এই নসিহতটা পৌঁছে দেবেন উপদেশটা পৌঁছে দেবেন গোপনে যেখানে আপনি আর যাদেরকে পৌঁছালেন তারা জানবে তৃতীয় পক্ষ জানবে না তৃতীয় পক্ষ জানবে না এখন ইসলামিক সেন্টারে ধরেন এখানে দায়িত্বশীল আছে এখানে কোনো ভুল ত্রুটি অন্যায় কাজ হচ্ছে সে সম্পর্কে জানানোর জন্য আমি পার্সোনাল একা জানাবো না আপনাদের সামনে জানাবো পার্সোনাল জানাবো যাতে কারো মানহানি না হয় হ্যাঁ আপনাদের সামনে যদি জানাই তো এটা তাদের লাঞ্ছিত করা হলো না নাসিহা হলো না ওটার নাম হচ্ছে ফাজিহা ওটা হচ্ছে অপদস্থ করা লাঞ্ছিত করা মানহানি করা আর মানুষের ইমান তো দুর্বল অনেক সময় অহংকারী করে দেওয়া হ্যাঁ বরং অনেক সময় প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা তৈরি হয়ে যাবে যে এরকম কাজ করলো আচ্ছা ঠিক আছে ওকে দেখছি শেখ সাল ফজান বলছেন ওয়ালাইসামিনান নাসিহাতে আয়দান এই তরিকাগুলি বিভিন্ন দেশে আছে সেজন্য বলছেন যে এটাও উপদেশের তরিকা নয় এটাও নসিহার পদ্ধতি নয় যে আমরা একটা নসিহা উপদেশ লিখলাম মানে দেশে এই অন্যায়গুলি হচ্ছে অপরাধ হচ্ছে এটা লিখল লিখনি লিখার পরে কি করলো আলান্নাস আর তারপরে জনগণের কাছে যাচ্ছে গ্রামে গ্রামে বিভিন্ন শহরে বিভিন্ন লোকের কাছে যাচ্ছে আর যাওয়ার পরে বলছে যে আপনারা সব সাইন করেন পিটিশন দেব সরকার কাছে আমরা কি করব প্রতিবাদ লেটার লিখেছি এতে আপনারা সাইন করেন যে আমরা সব এটাকে সমর্থন করছি করে না করে না আও আলা করলে ওয়াহিদ প্রত্যেকের কাছে যাচ্ছেন অথবা বিভিন্ন লোকের কাছে যাচ্ছেন লেওয়াক্কি আলিহা যাতে করে তার ওপর সাইন সই করে স্বাক্ষর করে অনাকুলু আর বলবো হাজি নসিহা এটা হলো আমাদের নসিহত এটা সরকারকে আমরা কি করছি উপদেশ দিচ্ছি নসিহত করছি লা শেখ বলছেন না না না এটা নসিহতের তরিকা না যত করে লোকের কাছে সাইন নিতে গেলেন তারাও তো জানলো যখন তাদের কাছে সাইন নিতে গেলেন তাদের আশেপাশে চারপাশে যারা বৈশা আছে কি ব্যাপার ছিল কি ব্যাপার ছিল কি জন্য এসেছিল বলছে এইরকম ব্যাপার আছে সবাই জানলো গোটা দেশে হ্যাঁ এসব অপরাধগুলি সম্পর্কে জানাজানি হয়ে গেল বলছেন যে এটি নসিহত নয় হাজি ফদিহাতুন এটি হচ্ছে লাঞ্ছিত করা এটি হচ্ছে অপদস্থ করা এটি হচ্ছে অপমানিত করা মানহানি করা এগুলি সেসব কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত যেগুলিতে আরো দেশে অন্যায় অপরাধ বেড়ে যাবে অতুফরেহুল আদা আপসে যখন দুই দিক থেকে যেটাকে বলা হয় ঘরে ঘরে লড়াই গৃহযুদ্ধ আপসে যখন কলহ বিবাদ শুরু হবে অতুফরেহুল আদা তখন বহিরাগত শত্রুরা আনন্দিত হবে বাইরের শত্রুরা কি হবে খুশি হবে যে ওরা আপোষে মারামারি করেছে আর মাঝখান থেকে আমরা লাভবান হব জি এই সুযোগ সবসময় গ্রহণ করতে আছে বহিরাগত যে শব্দ সমানা রয়েছে আসাবুল আহওয়া আর এতে যারা যে সুবিধাবাদী তারা তখন নিজের নিজের লাভ সব হাসেলের চেষ্টা করবে এই হচ্ছে অবস্থা যদি এই রকমটা করা হয় যে খোলাখুলি সরকার বিরোধী কথাবার্তা যেখানে সেখানে বলা এই করে কোনোদিন সংশোধন হয় না যদিও গণতান্ত্রিক পদ্ধতির কথা এইসব আলোচনা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতির না এগুলো হচ্ছে সব খেলাফতের পদ্ধতির তরিকা কথা বলছেন না গণতান্ত্রিক পদ্ধতি কি বাক স্বাধীনতার নামে হ্যাঁ আপনি সব কথা বলেন যা বলবেন তাই বলেন আর এতে কাজই হচ্ছে পাঁচ বছরের জন্য গেছে যে এই পাঁচ বছরের মধ্যে যথাসাধ্য আপনি ফিল্ড তৈরি করেন এর পরে একে নামাইতে হবে তাড়াইতে হবে আর কাউকে নিয়ে আসতে হবে আর এতে দেখা যাচ্ছে পাঁচ বছর পরে যে আসলো তার আচরণ দেখে আবার জনগণ বিরক্ত হয়ে গেল পরেশান হয়ে গেল আবার কি কেমন করে তাড়াইতে হবে এই রকমের তৈরি করতে হবে যে বিরোধী দল আছে কারণ বিরোধী দল জরুরি অপোজিশন পার্টি ওরা তখন এমন ফিল্ড তৈরি করলো হ্যাঁ তিলকে তাল করে যেটা হচ্ছে সেটাও যেটা হয় না সেটাও কাজ এক দলের কথা বলছে না সমস্ত দলের কথা বলছে এটা হচ্ছে গণতন্ত্রের হ্যাঁ যেসব অন্যায় অপরাধ আর খারাপের দিক অনেকগুলি আছে তার একটি দিক বা কিছু দিক তো আমি গণতন্ত্র সম্পর্কে কোনো আলোচনা করছি না গণতন্ত্র ইসলামে বর্জিত পুকুরি মতবাদ সুতরাং গণতান্ত্রিক পদ্ধতি সবগুলি ইসলাম বিরোধী আর এসব যে আলোচনাগুলি সবগুলি হচ্ছে খেলাফতের তরিকা অথবা সৌদি আরবে যেমন আছে আলহামদুলিল্লাহ এখানে কোরআন সোনার আইনে বাস্তবায়ন হচ্ছে সুতরাং এখানে আমাদের মুসলিম শাসক সম্পর্কে আচরণ কেমন হওয়া উচিত এই আলোচনাগুলি এই জন্যই জরুরি যে আজকাল অনেকেই সৌদি আরবের মানুষ না বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার মানুষ পাকিস্তানের মানুষ কিন্তু লিখে কার বিরুদ্ধে সৌদি আরবের সরকারের বিরুদ্ধে সৌদি আরবের শাসকের বিরুদ্ধে আরে ভাই এখান থেকে আপনি পাবেনটা কি আপনার কতটাই আপনাকে হক আছে কেন এখানে চাকরি করা কয়দিনের জন্য তাও তো নিঃশ্বাসের নাই বিশ্বাস এই চাকরির নিঃশ্বাসের নাই এমনি তো নিঃশ্বাসের বিশ্বাস নেই তারপরে এই টেম্পোরারি চাকরির নিঃশ্বাসের একেবারে বিশ্বাস নেই যে কখন যে হঠাৎ করে অফ হয়ে যায় তাই না আর তার মধ্যে এত হ্যাঁ বিদ্বেষী মনোভাব আর উঠে পড়ে লেগে যাওয়া হ্যাঁ অভিযান চালানো একবারে আজকাল সোশ্যাল মিডিয়াতে সৌদি আরবের বিরুদ্ধে লিখালিখি যেটা আজকে পৃথিবীর মধ্যে ভুল ত্রুটি থেকে কেউ মুক্ত না কিন্তু এই সমস্ত দেশের মধ্যে মোটামুটি একটা আদর্শ দেশ যে অন্তত ইসলামের আইনের বাস্তবায়ন আছে ইসলামিক আদালত আছে যেখানে কাজীগুলো সব আলেম শেখ হ্যাঁ, তারা কোরআন হাদিস পড়া পৃথিবীতে কোথাও আছে কোনো মুসলিম দেশে যে কোনো মুসলিম দেশে সৌদি আরব ছাড়া আদালতের জজ হাকিম হওয়ার জন্য পশ্চিমা আইন পড়া লোক লাগবে ইসলাম পড়া লোকের সামান্যতম কোনো মূল্য নেই নাকি বুঝেন না হ্যাঁ দেশে যারা ব্যারিস্টার হয় হ্যাঁ যারা আপনার জজ হয় যারা ল পড়ে তারা কোন ল পড়ে ইসলামিক ল পড়ে কিচ্ছু জানে তারা হ্যাঁ আর ইসলামিক ল পড়লে কোনো মূল্য আছে যে সেরিয়ার উপরে পিএইচডি করে এসছে ইসলামিক ল এর উপরে তার কোনো মূল্য আছে চার পয়সা মূল্য নেই তাদের কাছে কিন্তু সৌদি আরবে একজন কাজী হওয়ার জন্য ইসলামিক ল করা মানে সেরিয়া পড়ে আসতে হবে ইসলামের ফিখে পড়ে আসতে হবে আর দিনই মাসলামা সাহেলের অভিজ্ঞ হয়ে তখন কোরআন এবং হাদিস দিয়ে তাকে ফেসলা করতে হবে তাহলে কতটা পার্থক্য অন্যান্য দেশের সাথে সৌদি আরবের এখন আছে চিন্তা করুন আর আজকাল সৌদি আরবের বিরুদ্ধে বেশি সোচ্চার এক শ্রেণীর গোমরা লোকেরা যার ফলে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি যাতে করে ইসলামের মানহাজটা আমরা বুঝি মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি মুসলিম শাসকদের সংশোধনের পদ্ধতিটা কি তারপরে যেসব দেশে গণতন্ত্র আছে যেমন আপনাদের বাংলাদেশ অথবা যে কোনো দেশ যেসব দেশে মুসলিমরা বসবাস করছে সেসব দেশে যে তরিকাটি আছে ইসলামী তরিকা আপনার আপনার বিক্ষোভ আর তারপরে আপনার কি বলছে মিছিল আর অবরোধ আর ধর্মঘাট এসবগুলি ইসলাম মোটেই সমর্থন করে না ইসলাম মোটেই সমর্থন করে না আর এগুলি কখনো কল্যাণ নিয়ে আসবেন এইসব দিয়ে কখনো কল্যাণ আসবে না ফিরতে হবে কোরআন এবং সন্ন্যার দিকে সমস্ত থেকে তবা করে গণতন্ত্র থেকে তবা করে আর গণতন্ত্র থেকে যতগুলি এসব বিষয়গুলি বেরিয়েছে এগুলি থেকে তবা করে ফিরতে হবে তাহলেই দিন দুনিয়ার উন্নতি হবে আল্লাহ যেন মুসলিম শাসকদেরকে কোরআন সন্ন্যার দিকে ফেরা তৌফিক দান করেন আর আল্লাহ রব যেন মুসলিম জনগণকেও ইসলামের দিকে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন এখন যে কথাগুলি বাকি আছে শেখ সলিল ফৌজানের উত্তরটা শেষ কিন্তু দলিলগুলি বলতে চেয়েছিলাম তাই না কিসের দলিল যে মুসলিম শাসকদের জন্য দোয়া করা হচ্ছে তাদের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার বড় একটা প্রমাণ যে আপনি চান যে আমার দেশের শাসক অথবা সারা বিশ্বের যে কোনো মুসলিম দেশের শাসকরা ভালো হোক ভালো মানুষ হোক নেক হোক এই দলিলগুলি শোনেন সালাফে সালেহীন থেকে এমাম হাসান বিন আলী আলবার বাহারি তার শারহুসন্না আসন্না নামক কিতাব সালাফদের যুগে সন্না নামক কিতাবগুলি আকিদার কিতাব হইত আকিদাকে তারা সন্না বলত তো এই সন্ন্যার কিতাবে তিনি বলছেন এদার আয় তার রাজুল্লাহ এদু আলাহ সুলতান যদি কোনো মানুষকে দেখো যে মুসলিম শাসকের বদুয়া করছে মুসলিম শাসকের কি করছে বদুয়া করছে যে আল্লাহ অমুককে ধ্বংস করুক যে কোনো নেতা সম্পর্কে মুসলিম নেতা সম্পর্কে আল্লাহ অমুকে ধ্বংস করুক অমুক আল্লাহ গজব পড়ুক অমুকের লানত হোক হ্যাঁ এসব কথা বলে কি বলে না হ্যাঁ এইসব যদি দোয়া করতে বদ্ধ করতে কাউকে দেখো মুসলিম শাসকের ওপর ফা আলম আন্নাহ সাহেব হাওয়া তাহলে জেনে নাও যে যেই লোকটি বদ্ধ করছে সে হচ্ছে কুপ্রবৃত্তির অনুসারী সে হচ্ছে তার মনের পূজারী সাহেব হাওয়া মানে হচ্ছে মনের পূজারী সে সে খেয়াল খুশির অনুসরণ করে কোরআন সন্ন্যার অনুসরণ করে না ওয়েদার আইতার রাজু এদুল সুলতান আর কোন মানুষকে যদি দেখো যে মুসলিম শাসকের জন্য নেক দোয়া করেছে যে আল্লাহ তাদেরকে হেদায়ত কায়েম রাখো তাদেরকে ভালো রাখো তাদেরকে সৎ করো এবং তাদের মাধ্যমে দেশের কল্যাণ করো তাদেরকে দিয়ে ইসলামের খেদমত নাও ইসলামকে শক্তিশালী করো এসব যদি দোয়া করে ইয়াদুল সুলতান বিসালাহি নেক হওয়ার দোয়া করে ফালাম আন্না সাহেব সন্ন্যত জেনে নাও যে সেই ব্যক্তি হচ্ছে সন্ন্যতের অনুসারী সেই ব্যক্তি হচ্ছে সন্ন্যতের অনুসারী তাহলে মুসলিম হয় সাহেব সন্না সন্ন্যার অনুসারী নবীলাম সাল্লাম তরিকার অনুসারী আর না হলে সাহেবে হাওয়া কুপ্রবৃত্তির অনুসারী মনের পূজারী এই ছিল প্রথম উক্তি সালাফদের দ্বিতীয় উক্তি ফজাইল আয়াদ রহমতুল্লাহ আলী ফজাইল আয়াদ রহমতুল্লাহ আলী বড়ই নেক লোক ছিলেন আল্লাহর অলি ছিলেন এই জন্য ওনার কি আবার পীরেরা ভেঙে খায় পীরপন্থীরা ফজাইল বিন আয়াজের কেস্তা কাহিনী খুব বয়ান করে তাদের পীর মরিদের ব্যবসা চালানোর জন্য কিন্তু উনি বড় নেক মানুষ ছিলেন আর বড় অলিউল্লাহ লোক ছিলেন আর সুন্নতি তরিকার অলিউল্লাহ লোক ছিলেন <clears throat> বিদাতি অলি তিনি বলছেন লৌকান আলী দাওয়াত মুস্তাজা বা মাসাইয়ার তোহা ইল্লাফিল ইমাম যদি আমার দোয়া কবুল হতো যেমন ইমাম আহমদ বিন হাম্বালের উক্তি বললাম আমার দোয়া কবুল হইতো এটা নিশ্চিত জানতাম তাহলে সেই দোয়াটি একমাত্র শাসকের জন্য করতাম কিলাল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করা হইল ওয়াকাই ফাজা কি আবা আলী হে আবু আলী ওনার কুনিয়াত উপনাম ছিল আবু আলী ফোজা আলী রাহমহল্লাকে কেউ জিজ্ঞেস করলেন তার ছাত্ররা যে এটা কেমন কথা আপনি দোয়া করবেন আপনার জন্য অথবা আপনার পরিবারের জন্য আপনার দেশের জনগণের জন্য দোয়া করবেন মুসলিম শাসকের জন্য শুধু দোয়া করবেন কেন মাতা ও মাতা সালাহুল এবাদ অল যদি দোয়া আমি করি নিজের জন্য তাহলে আমি শুধু নিজেই পাবো আর কেউ পাবে না আর কেউ পাবে না অমাতা ইমাম আর যদি দোয়া করি মুসলিম শাসকের জন্য যে আল্লাহ ওকে ভালো করে দাও এবং ওর দ্বারা দিনের খেদমত না ওকে শক্তিশালী করো ওর দ্বারা দিনকে শক্তিশালী করো তাহলে কি হবে ফসালাহুল ইমাম সালাহুল ইবাদ ইমাম যদি নেক হয়ে যায় তাহলে দেশের আল্লাহর বান্দারা সবাই নেক হয়ে যাবে এবং দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে দেশও সুন্দর হয়ে গড়ে উঠবে দেখেন টাকা পয়সার ক্ষেত্রেও যদি ধরেন আহ তো আমাদের দেশগুলিতে যে দুর্নীতি হয় ওপর থেকে পাশ হয় কত কোটি টাকা আর খোঁজ নিয়ে দেখেন যে প্র্যাকটিক্যাল ফিল্ডে কয় টাকা পৌঁছেছে পার্সেন্টেজ কত পৌঁছেছে টেন পার্সেন্ট পৌঁছেছে কেন খোঁজ নিয়ে দেখেন তাহলে যদি মুসলিম শাসক নেক হয়ে যায় আর তার সাথে যারাই তার সহযোগী আছে তারা নেক হয়ে যায় তাহলে এই টাকাগুলো কি মারা যাবে মরে কারণ প্রত্যেকের বেতন আছে প্রত্যেকের মোট অঙ্কের বেতন আছে একটা সাধারণ সরকারি কর্মচারীকে এতটা বেতন দেওয়া হচ্ছে যা দিয়ে তার সংসার চলবে যথেষ্ট তার উপর মহলে যারা আছে তাদেরকে কত টাকা বেতন দেওয়া হচ্ছে বেতনও খাচ্ছে আবার এখানে মেরেও খাচ্ছে হ্যাঁ আর রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছে আর এই দিকে প্রজেক্টগুলি যেগুলি হচ্ছে সেগুলি একেবারে কোনো কাজের থাকছে না এসব অন্যায় অপরাধের কারণে মুসলিম শাসক নেক হয়ে গেলে দেশও গড়ে উঠবে বেলাত আর এবাদ আর দেশের মানুষরাও ভালো মানুষ হয়ে যাবে হেলিয়াতুল আউলিয়ার অষ্টম খণ্ড একানব্বই পৃষ্ঠে রয়েছে তিন নম্বর উক্তি ইমাম আহমদ রাহেমাহুল্লাহ তিনি তার ছেলেও শেখ ছিলেন এমাম আহমদের ছেলেও একজন শেখ ছিলেন আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ইমাম আবদুল্লাহ উনি নিজের ছেলেকে লিখেছে ওয়াইনি বাকা আমির আমির আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যেন আল্লাহ আমিরুল মমিনকে দীর্ঘায়িত করেন দীর্ঘ আয়ু দান করেন ওয়াই ইয়োসাবেতাহু এবং আমিরুল মমিনকে আল্লাহ দিনের ওপর অটল রাখেন ওয়াইমিদাহ মিনহ বে মাউনাতিন এবং আল্লাহ যেন তাকে তার সাহায্য দিয়ে তৌফিক দান করেন ইন্নাহ আলা আলাকুল্লি সেইন ইনকাদিন অথচ শুনেছেন হয়তো যে এবং আহমদ রাহমাহুল্লাহর যুগে মুসলিম যে খালিফা আমিরুল মমিন ছিল সে ছিল ভ্রান্ত আকিদার লোক হ্যাঁ মোতাজেল আকিদার লোক ছিল এবং মোতাজেলা আকিদার অনেকগুলি গুমরাহির বড় একটি গুমরাহি ছিল যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক সৃষ্টি আর এই কথা জবরদস্তি মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং মাহমদকে যে আপনি ফতোয়া দেন যে কোরআন আল্লাহর মখলুক তিনি রাজি হননি যার ফলে এমাম আহমদ রাহমাহল্লার ওপর যে চাবুক মারা হয়েছিল যেই চাবুক কোনো হাতিকে মারলেও বাঁচত না কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছিলেন কিন্তু তিনি এক কথাই বলতেন বেহুশ হয়ে যেতেন একটা করে চাবুক মারলে আর তারপরে যখন হুশ ফিরত আবার তাকে বলা হয়তো যে আপনি বলেন যে কোরআন মখলুক তিনি এক কথায় উত্তর দিতেন যে ইতুনি আয়াতে মিন কিতাবিল্লাহ আও হাদিস আন রাসুল্লাহ সাল্লাম একটি আয়াত নিয়েছেন আল্লাহর কিতাব থেকে কোরআন থেকে যে কোন আয়াতে আছে কোরআন আল্লাহর মখলুক সৃষ্টি অথবা একটি রসুল্লাহ হাদিস নিয়ে আসেন যে কোন হাদিস আছে যে কোরআন হচ্ছে আল্লাহর মখলুক কোন জবাব নেই মুসলিম শাসকের কাছে মুসলিম শাসকের যারা জাল্লা জালেম তাদের কাছে কোন জবাব নাই কিন্তু জবরদস্তি মানিয়ে নেবে কারণ এই মতাজেলা ফিরকার যে সব গুমরা আলেমরা ছিল তাদের বিভ্রান্তির শিকার হয়ে এই আমিরুল মমিন অথবা সেই যুগের আমিরুল মমিন মানে খলিফা সেই যুগের আব্বাসী খলিফা গোমরা হয়ে গেছিল আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে গোমরা শাসকদের অনিষ্ট থেকে হেফাজত করেন এবং ভালো শাসক দান করেন এই কথাটিও রয়েছে এমাম আবদুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বালের ছেলে তার একটি কিতাব রয়েছে কিতাব সুন্না তার প্রথম খণ্ড একশো চার পৃষ্ঠা আর এমাম জাহাবির রহমতুল্লাহ প্রসিদ্ধ একটি কিতাব রয়েছে অনেকগুলি খণ্ডে সেই কিতাব নাম আছে সিয়ারো আলাম নোবালা এই কিতাবের একাদশ খণ্ড মানে এগারো নম্বর খণ্ড তিনশো সাতাশি পৃষ্ঠা এতক্ষণ যেগুলি আলোচনা করলাম সালাফে সালেহিন তাদের হ্যাঁ, পক্ষ থেকে দলিলগুলি একটি হাদিস আপনাদেরকে শোনাই হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের তৃতীয় খণ্ড চারশো চার পৃষ্ঠা ইবনে আবি আসেমের সন্না কিতাবে রয়েছে এক হাজার ছিয়ানব্বই মুস্তাদাক হাকেমে রয়েছে তৃতীয় খণ্ড দুইশো নব্বই পৃষ্ঠায় হাদিসটা হচ্ছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সাহাবি আয়াদ ইবনে গনম রাজি আল্লাহ তালানুতে বর্ণিত তিনি বলছেন বলেছেন সুলতান কারো কাছে যদি উপদেশ দেওয়ার থাকে শাসককে যে আমি শাসককে একটা ভালো উপদেশ দেব নসিহত করব। শাসককে একটা ভালো কথা বলবো সংশোধনমূলক কথা বলবো বলছেন যে ফালা ইউকাল্লেমহু বেহা আলানিয়া তাহলে প্রকাশ্যে যেন না বলে শাসক দরবার সাজিয়ে বসে আছে হ্যাঁ আর শত শত লোক সামনে বসে আছে আর সামনে দাঁড়িয়ে একজন বলল যে হে আমিরুল মোমেনিন হ্যাঁ হে অমুক সাহেব হ্যাঁ মহামান্য অমুক সাহেব আপনার মধ্যে এই দোষ আছে অথবা দেশে এইসব অন্যায় কাজ হচ্ছে আপনি জানছেন আর সংশোধন করছেন না না না এটা তরিকা না এইরকম কাজ করবে না লোকজনের সামনে প্রকাশ্যে বলবে না ওয়ালিয়া খোঁজ বেহাদি বেয়াদেহি নবিসার বলছেন বরং তার হাতটা ধরে আলাদা করে নিয়ে চলে যাবে ওয়ালিয়াখলু বেহি এবং তাকে নিয়ে নির্জনে চলে যাবে কেউ যেন কথাটা না শুনে কেউ যেন কথাটা না শুনে ফাইন কাবেলাহা কাবেলাহা তারপরে তাকে নসিহতটা একাকি বলেন নির্জনে বলেন যদি সে সাদরে গ্রহণ করলো যে ঠিক আছে ওকে আমি ঠিক করে দেবো দেখছি দেখছি আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ তালা আর এরকম হবে না অথবা আমার এই ভুলটা তুমি ধরিয়ে দিলে জাজাকাল্লা খের আর এইরকম ভুল আমার দ্বারা হবে না অথবা আমার আন্দাজ যা হচ্ছে দেশে এগুলো হতে দেব না কবুল করলো তো করলো তোমার কথা আর যদি নাও কবুল করে তোমার কথাকে রেজেক্ট করে রদ করে দিল হ্যাঁ যাও যাও যাও তোমাকে বলার কে অধিকার দিয়েছে এইখানে বললে তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিল তাহলে কমপক্ষে তুমি তোমার দায়িত্ব পালন করে দিলে অথবা চক্ষুর লজাতে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বললো মাথা চুকালো কিন্তু কোনো সংশোধন হ্যাঁ নিজের দোষ থাকলে নিজেরও সংশোধন করলো না অথবা দেশে সব অন্যায় অপরাধ হচ্ছে সেগুলির সংশোধন করার চেষ্টা করলো না তাহলে আপনি আপনার দায়িত্ব পালন করে দিলেন আপনি আপনার দায়িত্ব পালন করে দিলেন এবং তার যেটা হক ছিল যে আদিন উন্নাসিহা আপনাকে খাই করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে তাকে উপদেশ দিতে হবে সেই হকটাও তাকে আদায় করে দিলেন আপনি এই হাদিসটি হচ্ছে হাদিস হাসান তাহলে একটি হাদিস পেলাম আর একটি হাদিস শুনে সহি বখারিতে রয়েছে সহি বখারি রয়েছে আবু ওয়াইল শাকিক রদি আল্লাহ তালানো বর্ণনা করেছেন একবার সাহাবিরা ওসমান রাজি আল্লাহ তালানোর খেলাফত আমলে ওসামে বিন জাইদকে বললেন লাউ আতাইতা ফোলানান আপনি যদি অমুকের কাছে যেতেন অমুক কে ছিল বোখারিতে রয়েছে অমুক নামটা উল্লেখ করা হয়নি নামটা উল্লেখ করা হয়নি কিন্তু সহি মুসলিমের নাম এসছে আল্লাহ তৎখল আলা উসমান উসমান রাজি আল্লাহ কাছে আপনি যান না কেন ওসামা বিন জায়দ নবী করিম সাল্লামের খুব ভালোবাসার হ্যাঁ পাত্র ছিলেন হ্যাঁ জায়দের ছেলে জায়দ বিন হারেসা কিন্তু নবী করিম সাল্লাম ইসলামের পূর্বে তাকে হ্যাঁ নিজের পালক পুত্র বানিয়েছিলেন এ ওসামার বাপকে কি বানিয়েছিলেন পালক পুত্র বানিয়েছিলেন যার কথা সুরা আহজাব আছে ফালাম্মা কাজা জৈদুম মিনহা ওয়াতারান কোরআনে একজন সাহাবির নাম শুধু আছে তার নাম হচ্ছে জায়দ আর নবী সাল্লামের জামানার একজন কাফের নাম আছে আবুল হাব আর আছে নাকি আগের কাফেরদের নাম আছে ফেরাউনের নাম আছে হামান আছে কারুন আছে আছে না নেই আছে কিন্তু নবী সাল্লামের জমানার এক কাফের নাম আছে যেটা রসুল্লাহামের পঞ্চাচা তাব্বাতিয়াদা আবিল হাব আর একজন সাহাবির শুধু নাম আছে কোথাও আবু বাকারের নাম আছে উমারের নাম আছে উসমানের নাম আছে আলীর নাম কোথাও কোরআন করিমা আছে কারো নাম নেই আশরাম বাসার কারো নাম আছে নেই কিন্তু জয়েদের নাম আছে যে ওই যে জয়েদ রাজি আল্লাহ তালাহ পালক পুত্র আর পালক পুত্র বিয়ে হয়েছিল জৈনব রাজি আল্লাহ তালানার সাথে আর তারপরে তার সাথে মানে সম্পর্ক ভালো চলছিল না কারণ জৈনব ছিলেন কোরেশ বংশের আর জয়েদ ছিলেন সে এক যুগে দাস সেই জন্য একটা বংশীয় ব্যাপার স্যাপার আরবদের মধ্যে আছে যার ফলে অনেক সময় উঁচনি ছিল অনেক সময় স্বামী স্ত্রীতে মিল মহব্বত হয় না সেটা শুধু আরবদের মধ্যে না আমাদের মধ্যে যদি খুব উঁচ নিচ ঘরে বিয়ে শাড়ি হয়তো বিয়ে অনেক সময় টিকানো মুশকিল হয়ে যায় অনেক ধনির মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনাকে কিছু মনে করবেন না হয় গোলামি করে থাকেন ধৈর্য ধরে আর না হইলে আপনাকে হ্যাঁ বিদায় নিয়ে নিতে হবে না হয় বিদায় করে দিতে হবে কথা ঠিক কিনা এই জন্য সবসময় নিজের কাছাকাছি স্তরে আত্মীয়তা করার চেষ্টা করবেন বরং নিজের থেকে নিচে যদি আপনি বিবাহসারী আত্মীয়তার চেষ্টা করেন নিজের অথবা নিজের ছেলে মেয়েদের এতে সম্মান ইজ্জত পাবেন আপনার ছেলে মেয়েরা সম্মান পাবে আর যারা একটু বড় ঘরে গেছে তারা সম্মান ইজ্জত পায় নাই লাঞ্ছিত হয়েছে এই জায়েদের ছেলে ছিলেন ওসামা রাজি আল্লাহ আনহ ওসামাকে নবী সাহেব খুব ভালোবাসতেন হাদিসের রয়েছে হিব্ব রসুল্লাহ হাসান হুসেনের পরে ওসামাকে খুব ভালোবাসতেন তো ওসামা যেহেতু নবী সালামের প্রিয়জন আর ওসমান রাজিয়াল্লাহ আল্লাহ তালানও ভালোবাসতেন হ্যাঁ, ওসামাকে যেহেতু নবী সালাম ভালোবাসতেন তাহলে যে যাকে ভালোবাসে ওর কথা থেকে বেশি শুনবেই ঠিক কিনা তো এই জন্য অন্যান্য সাহাবিরা ওসমান রাজি আল্লাহর খেলাফত আমলে যখন ওসমান রাজিয়াল্লাহ আল্লাহ তালানো সম্পর্কে সমালোচনা শুরু হয়েছিল সেই সমালোচনাগুলির সামান্য কিছু একটু ছিল হয়তো কিন্তু সেটাতে একেবারে মরিচ মশলা দিয়ে তিলকে তাল করে অনেক বড় করে দেখা আসলে ব্যাপারগুলো ওইরকম ছিল না জি হ্যাঁ কিন্তু ভুল বুঝাবুঝি ছিল যার ফলে কিছু সাহাবিরা যখন মানে এতগুলি যখন অপপ্রচার শুরু হলো তখন বললেন যে উসমানকে গিয়ে আপনি বলেন না কেন ওসামাকে গিয়ে লোকেরা বললেন সেটা তাবেও হইতে পারে আবার কিছু সাহাবিও হইতে পারে তারা গিয়ে বললেন যে আল্লাহ তৎখুল আলা উসমান উসমানের কাছে আপনি জানেন না কেন মহু আর তার সাথে কথা বলেন না কেন যে বাইরে কিন্তু খুব সমালোচনা হচ্ছে এগুলো নিয়ে খুব মানে গুজব ছড়িয়ে আছে এসব হচ্ছে কালা তখন ওসামা বলে ইন্নাকুম ইল্লা উসমেকুম তোমরা এটাই চাও যে আমি তার সাথে যে কথা বলবো সেটা তোমাদেরকে শুনিয়ে কথা বলতে হবে মানে আমি যে উসমান রাজি আল্লাহ তালানহকে কোন নসিহত করব উপদেশ দেব সেটা তোমাদের চোখের সামনে বলতে হবে যাতে তোমরাও শোনো নাকি সবাইকে শোনাইতে হবে আমাকে নাকি এমনি ওকাল্লম ফিসরে আমি গোপনে কথা বলবো আমি তার সাথে গোপনে কথা বলবো এবং কথা বলেছি আর তোমরা মনে করছো কথা বলি না কারণ তোমাদের সামনে বলতাম আমাকে এটাই চাও তোমরা অফের রেওয়ায়ত মুসলিম সেই মুসলিমের বর্ণনে রয়েছে ওয়াল্লাহে লাকাদ কাল্লাম তহু ফিমা বাইনি ও বাইনহু কথাটা চলে আসলো আল্লাহর কসম করে বলছি আমি একাকি তার সাথে কথা বলেছি আমি একাকি কার সাথে কথা বলেছি ওসামা বলছেন যে ওসমান রাজিয়া খলিফার সাথে আমিরুল মোহামিনের সাথে কথা বলেছি দুনা আন আফতাহা বাবান আমি ফিতনার দরজা খুলতে চাই না কারণ লোকজনের সামনে যখন বলবো তো হইচই মেতে যাবে সবাই বিষয়গুলি জেনে যাবে আর এগুলি নিয়ে ঘরে ঘরে আলোচনা সমালোচনার ঝড় তুফান উঠে যাবে এই ফেতনার দরজা আমি খুলতে চাই না লা কোন আমি প্রথম ফেতনা দরজা খুলতে চাই না কেউ ফেতনা করবে করুক কিন্তু আমি ফেতনা করতে চাই না তাহলে বোঝা গেল যে বড় ব্যক্তির সংশোধন যদি লোকজনের সামনে করেন তো এটা ইসলাম নয় এটা হচ্ছে ফেতনা এটা হচ্ছে কি ফেতনা জি অবশ্যই ফেতনা আরে শাসকের কথা বাদ দেন এটা এই জন্য বলছে যে এটা দিয়ে আমরা বুঝতে পারবো এই উদাহরণটা দিয়ে আপনার বাপ মারও যদি দোষ থাকে অনেকের বাপ মায়ের বড় বড় দোষ আছে এই বাপ মায়ের দোষ আপনি নির্জনে বলবেন না গ্রামের লোকের সামনে বলবেন নির্জনে বাপ মাকে যদি সরাসরি বলে যে আপনার এটা ভুল আছে এটা ভুল আছে কিছু বলবে না মেনে নিবে হয়তো হয়তো রাখবে খারাপ হলে কিন্তু অনেক সময় বুঝবে যে না ছেলে ভালো ছেলে আমার করলেনই চায় হ্যাঁ আপনি ভালো ভালো ভাষা দিয়ে বলবেন কিন্তু যদি গ্রামবাসীর সামনে মসজিদে শুরু করে দিলেন মসজিদে পেয়েছেন বাপকে আর গ্রামের মুসল্লিরা সবাই আছে তাদের সামনে বাপকে বলতে শুরু করলেন তোমার মধ্যে এই দোষ আছে এই দোষ আছে মহিলারা সব ভিড় বার করে বসে আছে আর ওর সামনে আপনার মাকে আপনি সংশোধন ইসলা করতে চাইছেন নসিহত এটা নসিহত হলো এটার নাম ফজিহত নসিহত এর নাম হচ্ছে লাঞ্ছিত অবদস্ত করা তাহলে এইটা আপনি কখনো আপনার বাপ মা সম্পর্কে করবেন না তাহলে মুসলিম শাসক সম্পর্কে কি করে এটা জায়জ হইতে পারে যাদের হাতে ক্ষমতা আছে হ্যাঁ যারা অনেক কিছুই করতে পারে ইচ্ছা করলে তো এই ক্ষেত্রে আপনি যদি সংশোধন চান তো এই তরিকা অবলম্বন করবেন না এটা ছিল বুখারির হাদিস আজকে এখানে আলোচনা শেষ করছি ওজাকুমুল্লাহ খেরান আলোচনা হয়ে গেল